بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মিলে নামাজের দুরুদ শরীফ পড়েন পারেন কে কে পারেন সবাই পারেন তাহলে দুই হাত তুলেন দিকে টু হান্ড্রেড পার্সেন্ট হবে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তার মানে পাখি যেমন একটু পাখা নাড়া দেয় দানা নাড়া দেয় মুরগি ঠিক আমরাও একটু নাড়া দিলাম রাগ করেন নাই তো হ্যাঁ অনেকক্ষণ চাদর মুড়ি দিয়ে বসে আছেন ডক্টর ডক্টর মুসলিউদ্দিন ভাই ছেড়েই দিলেন কথা আমি ভাবছিলাম দশ বারো পনেরো মিনিট বলবেন একটু রেস্ট পাবো কিন্তু তাও চান্স দিলেন না তো উনি আলহামদুলিল্লাহ কথা বললেন আমরা সবাই একটু সজাগ হয়েছি সচেতন হয়েছি আর ডানা পাকনা নাড়া দিয়ে দুই হাত উঁচু করে বলেছি দুরুদে ইব্রাহিমি আমরা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 যাতে এমন গ্যাপ না হয় এই জন্য আয়োজকদেরকে বিশেষ করে ডাক্তার মুন্তাসির সাহেবকে আমি অনুরোধ করেছি আপনাদের সামনেও আবার বললাম কৈফিয়ত ক্লিয়ার করে দিলাম আপনারা রাগ করবেন না তো হা হ্যাঁ। আজকে এই দ্বিতীয় দিনে এবং প্রথম দিনে অনেক ওলামায় কেরাম কথা বলেছেন আলোচনা করেছেন আগামীকালকেও আপনারা শুনবেন এই ময়দানে আঠারো বছর পর্যন্ত ওলামা হজরতরা এসেছেন সত্যের পয়গাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন যারা এসেছেন যারা আসবেন আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু প্রত্যেকের ইলম বাড়িয়ে দিন বলেন আমিন প্রত্যেককে দিনের খেদমতে মঞ্জুর করুন বলেন আমিন আর হা আলে মোলামা এদের মর্যাদা দিতেই হবে না দিয়ে কোনো রাস্তা আছে নাকি বন্ধুগান আল্লাহ রাব্বুল আলমিন নিজেই কোরআন আল কারীমে ঘোষণা করেছেন يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات কে বলছেন এখানে আলে বলামা আছেন তো থাকলে আমার সাথে তেলাওয়াত করেন পড়েন দেখি সবাই يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات রব্বুল আলমিন নিজেই বলেছেন তার নিজের দায়িত্ব তিনি নিজ দায়িত্বে সম্মান উপরে তুলে ধরেছেন ইমানদারদের বলেন না আলহামদুলিল্লাহ আমরা যারা ইমানদার আমাদের সম্মান আছে না নাই আছে না নাই আর এই সম্মান কেউ দেওয়ার দরকার নাই দিয়েছেন কে কে দিয়েছেন আল্লাহ তালা নিজ দায়িত্বে নিজেই উঠিয়ে তুলে ধরেছেন বলেন না সুবাহ আল্লাহ হা হ্যাঁ, ইমানদার প্রত্যেকটি ইমানদারের মর্যাদা রয়েছে তবে হা হ্যাঁ, ইমানদারের উপরেও যারা আলেম যাদেরকে আলম দেয়া হয়েছে আলম যারা পেয়েছে রব্বুল আলমিন বলেছেন ওয়াল্লাদিনা উতুল ইলমা দারাজাত সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না রব্বুল আলামিন যেখানে দারাজাত বলেছেন তার মানে একটা দরজা না দুইটা দরজা না তিনটা দরজাও না কতগুলো দরজা হ্যাঁ দরজা বুঝেন তো আরে ভাই এই ডক্টর বুঝলে ভাই মাঝে মাঝে চুটকি খাটা তো উনার পাশে পেয়েই আমিও বললাম আল্লাহর বলা দারাজা আর বাংলাদেশের দরজা আপনাদের দরজা বুঝেন তো ঘরে কি কাটে দরজা কাটে দরজা তার মানে এটা সম্মান এবং মর্যাদার প্রতীক সত্যনামিতা আল্লাহ রাবুল আলমিন আলেমদের মর্যাদা বলতে গিয়ে বলেছেন দারা জাত কি বলেছেন তার মানে একটা দরজা নয় দুইটা দরজা নয় তিনটাও অগণিত অসংখ্য সুতরাং আলেমদের এই দরজা দিতে রাজি আছেন তো নাকি দরজা লাগাই রাখবেন দরজা খুলে দিতে রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলে দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করুন বলেন আমি তাই বন্ধু ওলামা হাজারাত আজকে সময় শুরু হয়েছে আজকে আমরা দেখতে পাই ডানে বামে সামনে পিছনে অনেক অসভ্য অনেক কম্বক অনেক অশিক্ষিত অনেক মূর্খরা আলমে দিনদের মর্যাদা দিতে চায় না আমরা বলতে চাই তুমি যেই হও না কেন আলেমের মর্যাদা তোমার মতো সভ্য দেওয়ার দরকার নাই দিয়েছেন কে জোরে বলেন কে দিয়েছে হ্যাঁ তাই ওলামা হজরতদের মর্যাদা আমরাও দেব কারণ আল্লাহ তালার সাথেই থাকা উচিত না উচিত না আল্লাহ তালার বিরুদ্ধে গেলে টিকা যাবে টিকা যাবে কেউ টিকতে পেরেছে সুতরাং যারা আজ ওলামা হাজারাতদের সম্মান দিতে চান না সাবধান করে দিলাম যদি সম্মান না দেন তাহলে আল্লাহ তালার বিরুদ্ধে গেলে কেউ টিকতে ফেরাউন পারেনি সাদ্দাদ আর হামান পারেনি আবু জেহেল আবুল আহাবরা তাই নতুন নতুন যারা কেউ পারবে তাই আমরা বুক খুলে হৃদয় উজাড় করে আহ্বান করে আসো উলামা হজরতদের সম্মান করো এলমের মর্যাদা দাও এলমের কদর করো কোরআন আর সুন্নার আঙ্গিনায় ছায়া ছায়াতলে ফিরে আসো সুখ দুনিয়ায়ও হবে আখেরাতেও হবে না হবে না তাই আজকের এই আয়োজনে আমরা ওলামা হজরতদের মর্যাদা দিচ্ছি এবং দেব হা পাশাপাশি যারা দিনদার ইমানদার নারী পুরুষ যুবক তরুণ আর কিশোরেরা নারীদের জন্য কি আলাদা ব্যবস্থা আছে আছে মা বোনরা আছেন আপনারা কি খালি আপনারাই দেখতে পাচ্ছেন না মা বোনরাও দেখতে পাচ্ছে আমাদের প্রজেক্টরে নাকি প্রজেক্টরের ব্যবস্থা আছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করুন বলেন আমিন সুতরাং আজকের আয়োজনে যারাই উপস্থিত আল্লাহ তাআলা প্রত্যেককে তার দিনের জন্য কবুল করুন বলেন আমিন আরো জোরে বলেন আমিন বন্ধু আমি নিজে একটু উজোর খাই করছি আমার শরীরটা একটু খারাপ ঠান্ডা সর্দি লেগেছে আর একের পরে কাজের চাপে কারণ টেলিভিশনে এটিএনে তো চাকরি করি আবার পিস টিভি পিস টিভির ডাবিং আমার দায়িত্বে আবার ব্যাংকেও কাজ করি আমি সুসাল ইসলামী ব্যাংকের সরিয়া সুপারভাইজারি কমিটির মেম্বার সেক্রেটারি ব্যাংকের হেড অফিসে বসতে হয় এই মিলায়া একের পর এক চব্বিশ ঘন্টা কাজের মধ্যেই থাকে হ্যাস্টার হয়ে ওঠে না তাই শরীরটা একটু খারাপ আমি খুব বেশি সময়ে কথা বলবো না আপনাদের সবার কাছে দোয়া চাই যাতে আল্লাহ সুফান তার দিনের খেদমতে যেমন স্বাস্থ্য যেমন সুস্থতা প্রয়োজন আমাদের সবার জন্য তা মঞ্জুর করেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন বন্ধুগান আমার সাবজেক্ট হলো সাবজেক্ট অনেক লম্বা আমার সাথে কথা বলে দেয়া হয় নাই কারণ কথা বলে দিলে আর একটু ভালো হইতো তো সাবজেক্ট কবিরাগুনা এবং কেয়ামতের আলামত এমন কোনটা কইব কবিরা গুনা এবং কেয়ামতের আলামত দুইটা দুইটা বলতে গেলে দুই বছর দরকার ঠিক না কিন্তু হা দুর্ভাগ্য আমাদের সমাজের বাস্তবতায় আজ কবিরা গুনাও আজ সহ্য হয়ে গিয়েছে কবিরা গুনাও আজ আমরা কবিরা বলে মনে করছি যে কারণে আমাদের সমাজে অনেকগুলো কবিরা গুনা প্রচলিত আছে না নাই আছে না নাই মানুষ মনে করে হালকা মানুষ তুচ্ছ মনে করে আর হা কেয়ামতের আলামত অনেক তো শুরু হয়ে গিয়েছে সত্যনামিতা অসংখ্য আলামত আলামতের সোগরা অনেকগুলো আমাদের সমাজে বর্তমান আছে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ বরং কোন কোন ফকির কোন কোন মুহাদ্দিস মুফাসির কেয়ামতের আলামত একটা হলো ছোট ছোট আলামত আর একটা হলো বড় আলামত ছোট ছোট আলামত অনেকগুলো আছে এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই একতলাফ নাই কিন্তু কেয়ামতের বড় আলামত কেউ কেউ বলেন এক দুইটা তো চলেই এসেছে এক দুইটা চলেই এসেছে বেশি দিন বাকি নাই কেয়ামতের যেদিন সব ধ্বংস হবে কেউ থাকবে কিন্তু আমাদের মধ্যে সচেতনতা আমাদের মধ্যে সতর্কতা আজ বড় বেশি প্রয়োজন কারণ এই পৃথিবীটা আমাদের জন্যই তৈরি করেছেন যতদিন আমরা আল্লাহ তালার জিকির করব। এমনকি বিশুদ্ধ হাদিসে রয়েছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ করেছেন একজন মানুষও যতক্ষণ আল্লাহ তালার জিকির করতে থাকবে ততক্ষণ কেয়ামত হবে না বুঝতে পেরেছি তার মানে কেমন তখনই হবে যখন আল্লাহ করার মতো অবশিষ্ট কেউ থাকবে না তো আজ কবিরা গুনার ধারাবাহিকতায় আমরা পাপ করতে করতে করতে নিজেরা মজে যাচ্ছি পাপের ভিতরে নিজেরাই মজে যাচ্ছি পাপ থেকে যদি ভিতর আমরা যদি সতর্ক না থাকি বিরত না থাকি সাবধান যদি না হই তাহলে এক পর্যায়ে আল্লাহ সুবহানার জিকির করার মতো কেউ আর থাকবে না তখনই কি হয়ে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 কাউকে দেন নাই ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ এক নাম্বার হলো কখন কিয়ামত হবে ওই ক্ষণ ওই দিন ওই তারিখ রব্বুল আলমিন ছাড়া দ্বিতীয় আর কেউ জানে বলেন জানে দুই নাম্বার আকাশে মেঘমালা ভেসে বেড়ায় যারা বিমানে উঠেছেন দেখবেন বিমান যখন আকাশে উড়ে বিমান থেকে জানালা দিয়ে তাকালে দেখা যায় পানির সমুদ্র বাট ভাসছে কিসে ভাসছে আকাশে ভাসছে বাতাস পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে কিন্তু কোথায় নামবে কার আদেশে হতে পারে এই শিমুলিয়ার উপরে বিশাল মেঘকণ্ড দাঁড়িয়ে রয়েছে কিন্তু এখানেই ঝরাবে বৃষ্টি এটা কেউ জানে মানুষ যদি পারত মেঘকে কন্ট্রোল করে বৃষ্টি নামাতো আধুনিক বিজ্ঞানীরা চেষ্টা করেছিল ডিনেমাইট ফাটায়া মেঘের মধ্যে বৃষ্টি ঝরাতে চেষ্টা করেছে কিন্তু সার্থক হয় নাই বুঝতে পেরেছেন এমন গবেষণা হয়ে গিয়েছে যদি সার্থক হতো তাহলে পৃথিবীর অনেক ভূখণ্ডে মরুভূমিতে বৃষ্টির পানি নামায়া আল্লাহকে বুড়ি আঙ্গুল দেখাত কিন্তু আল্লাহ তালা এই ক্ষমতা কাউকে তাই মেঘমালা কোথায় বৃষ্টি বর্ষণ করবে কার আলমে রব্বুল আলমিনের আলমে আর মেঘমালা বৃষ্টি বর্ষণ করে না ওই সমাজে যেখানে কবিরা গুণা হয় বুঝতে পেরেছি যেখানে কবিরা গুণা হয় ওই সমাজে মেঘমালা থেকে বৃষ্টি নামে না তাই কবিরা গুণা ছেড়ে দিলে আকাশ থেকে কি নামে বন্ধুগান তিন নম্বর আল্লাহ রাব্বুল আলমিন জানেন মায়ের গর্বে ব্রণটা থেকে জন্ম নেয়া ছেলে মানুষ ভালো মানুষ না মন্দ মানুষ মায়ের ব্রণে মা আর বাবার শুক্রাণু আর ডিম্বাণু থেকে মায়ের রেহেমের মধ্যে জন্ম নেবে যে সন্তান সে ভালো না মন্দ কে জানেন এই জ্ঞানটা কেউ জানে না যদি জানত অ্যাবর্ষণ করে ফেলে দিত যদি মা বাবা জানত তাদের মা বাবার ঔরস থেকে মায়ের গর্ব থেকে জন্ম নেওয়া সন্তান আঠারো বছর বয়সে হলে বাবাকে বাঁশের লাঠি দিয়ে পিটাবে মাকে দৌড়ানি দেবে মা আর বাবার মুখে চুলকানি দেবে যদি জানত কোনো পরীক্ষার মাধ্যমে বুঝতে পারত তাহলে মায়ের পেটের ভিতরে সন্তানের ব্রণটা কি করে দিত কি করে দিত কিন্তু রব্বুল আলমিন তিনি কেবল জানেন ভালো না মন্দ সৎ না অসৎ এটা কে জানেন তবে হা হ্যাঁ, বাবা যদি ভালো হয় সন্তানও মা যদি ভালো হয় সন্তানও বীজ ভালো হলে গাছটা কি হয় গাছটা ভালো হলে ফলটা দেখুন আজকে আমার সমাজে আমরা উল্লট পালট হয়ে যাচ্ছি নিজে খারাপ নিজে ঘুষকুর নিজে সোধখোর নিজে মিথ্যক কয় বাচ্চাটা ভালো হোক হুজুর একটু দোয়া করেন বাচ্চা ভালো হোক করে না করে না কয় না কয় না অথচ জানে না কমবাক আল্লাহ রাব্বুল তুলে ধরেছেন নু সালাম আল্লাহ নবী ছিলেন চিনেন তো সালাম তিনি রাব্বুল আলামিনের কাছে বদুয়া করেছিলেন তিনি বলেছিলেন রব্বুল আলমিন কুট আনকুট দিয়ে কোরআন আল কেরিমে তুলে ধরেছেন নু আলাইহিস সালাম তিনি বলেছিলেন رب لا تذر على الأرض من الكافرين ديارا পারেন তো তাহলে পড়েন না আপনারা কি কোরআন শরীফ পড়েন না আলেম ওলামা আছেন হাফেজ আছেন তাহলে পড়েন আওয়াজ করে <coughs> নূহ আলাইহিস সালাম বললেন رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا নূহ আলাইহিস সালাম <coughs> বললেন ও আমার রব এই পৃথিবীতে একজন কাফের একজন সত্য অস্বীকারীকেও তুমি সুযোগ দিও না যদি সুযোগ দাও তারা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে আর জন্ম দেবে না তবে হ্যাঁ জন্ম দেবে ফাজিরান কাফারা পাপিষ্ট আর কাফের তার মানে বাবা যেমন ছেলে কার কার বিশ্বাস হয় বিশ্বাস হয় কার কার বিশ্বাস হয় হাত তুলেন মিয়া খালি ওয়াজ শুনবেন হাত গুটায় থেকে তা হবে না উত্তর দিতে হবে কথা রিসিভ করছেন বুঝতে হবে তাইলে কষ্ট সার্থক দেখুন আজ অনেক মানুষ আমরা পাগলের মতো প্রলাপ করি নিজে ভালো নই অথচ বাচ্চা ভালো হোক চাই ঠিক না বেটি সুতরাং নিজের বুকে হাত দিয়ে প্রশ্ন করেন আমি ভালো তাইলে সন্তান ভালো হবে না হবে না আপনি যদি ভালো হন আমি যদি ভালো হই সন্তান খারাপ হলেও এক জায়গায় গিয়ে থেমে যাবে আর নামবে না কিন্তু নিজে যদি ঘুষখোর নিজে যদি সুৎকুর হই নিজে যদি সত্য মানুষের সম্পদ আত্মসম্প করি তাইলে সন্তান শয়তানের হাড্ডি হবে কোনো সন্দেহ নাই আর আজ দেখতে দেখা যায় মানুষ আর আসলে ঘুষকুর আসলে সুদকুর আসলে সত্য বাদ দিয়া মিথ্যার উপরে প্রতিষ্ঠিত মানুষের সংখ্যা কম না বেশি কম না বেশি গরম পোকা পড়ে গেছে একটু গরম দিলে ভালো হয় বন্ধুগান বলছিলাম রাব্বুল আলমিন তার নিজের কাছে পাঁচটি জ্ঞান রেখেছেন তিন নাম্বার হলো সন্তান ভালো না মন্দ কে জানেন কে জানেন আল্লাহ রাব্বুল আলামিন চার নাম্বার ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিমু গাদা কোন আত্মা জানে না আগামীকাল তার কি হবে জানে নাকি কেউ কেউ জানেন ভবিষ্যতের জ্ঞান কার কাছে দুর্ভাগ্য আজকের বাংলাদেশে অনেক বিভ্রান্ত মোল্লা মুন্সিও আছে উল্টা পাল্টা বলে না বলে না বলে না বলে না গায়েবের খবর আগামীকালের খবর ভবিষ্যতের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কে এমনকি বিশ্বনবী এমনকি বিশ্বনবী রব্বুল আলমিন তাকেও ভবিষ্যতের জ্ঞান জানার অধিকার দেন নাই দিয়েছেন রব্বুল আলমিন নিজেই কোরআন আল কেরিমে বলেছেন তার নবীকে নবী তুমি ঘোষণা করে দাও কুল লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকতারতু মিনাল খায়রি ওয়ামা মাসানিয়াসু রব্বুল আলামিন বলছেন নবী হে ও বিশ্ব নবী আপনি ঘোষণা করে দিন আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমি ভবিষ্যতের খবর জানতাম আগামীকালের খবর যদি জানতাম ভবিষ্যতের গায়েবের খবর যদি জানতাম মিনাল খাইরে তাহলে আমি বাছাই করে করে কেবল ভালোটা নিজের জন্য নিতাম আমাকে কোনো কষ্ট দুঃখ স্পর্শ করত না অথচ বিশ্বনবী দুঃখ কষ্ট তাকে স্পর্শ করেছে না করে নাই করেছে না করে নাই উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে সত্য না মিথ্যা রক্তাক্ত হয়েছেন খন্দকের যুদ্ধ উদের যুদ্ধ বদরের যুদ্ধ শুধু তাই না মক্কায় শিয়াবে আবি তালেবে অবরুদ্ধ জীবন যাপন করেছেন সত্য না মিথ্যা এই সব কঠিন তার কি হতো যদি গায়েব জানতেন ভবিষ্যৎ জানতেন কিন্তু দুর্ভাগ্য আজকে বাংলাদেশে আবার আছে অনেক রাস্তার ধারে কি ভাই কি জানি কয় এদেরকে ভাই রাস্তার পাশে বইয়া পাখি নিয়ে কি করে হ্যাঁ। আপনার আপনার শ্রোতারাও ভালো আজ ভালো যাবে গণক পাখি দিয়া চিটি দিয়া কয় রাশি কয়ে দেব ঠ্যাং ভাঙ্গা দেওয়া উচিত আপনার শোনেন আমার কথায় আপনারা আবার ঠ্যাং ভাঙ্গেন না পুলিশের দায়িত্ব এটা কার দায়িত্ব সরকারের দায়িত্ব পুলিশের দায়িত্ব ও টিয়া পাখি দিয়া চিঠি দিয়া ভাগ্য বলে আছে না নাই আর কিছু মানুষ ছাগলের মতো তাদের কাছে যায় যে মানুষ ওদের কাছে যায় এদেরকে মানুষ না বলে কি বলা উচিত শুনেন ছাগলের ইজ্জত আছে ছাগলের ইজ্জত আছে না নাই ওই মেয়ে আছে না নাই হ্যাঁ ছাগলের গুস্তের দাম অনেক আপনাদের এলাকায় কত করে বুঝছেন তো যে দুই পায়াটা যায় ও ছাগলের চেয়েও খারাপ কোন সন্দেহ আছে বাংলাদেশে অনেক আছে রাশিফল পত্রিকায় বিজ্ঞাপন দেয় বড় বড় বিজ্ঞাপন আছে না নাই আমি বুঝি না এদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে কিনা ওদের দায়িত্ব এমন ডাকাতদেরকে ধরে ধরে শাস্তি দেয়া যদিও আলহামদুলিল্লাহ এরই মধ্যে আল্লাহ তালা অনেক বান্দারা র্যাবের বেশ কয়েকজন কর্মকর্তার জন্য দোয়া করতে হয় তারা আমার কাছে এসেছে তাদের বউ বাচ্চারা বাধা দিয়েছে আমার কাছে এসেছে হুজুর কোনো কোনো ক্ষতি হইব আমাকে ক্ষতি করতে পারে আমি বললাম মিয়া কোরআন বিশ্বাস করো না করো না কই হুজুর করি তাহলে গেলাম ভাঙবা তো ভাঙবা আচ্ছা তাহলে পাছায় দিবা কিচ্ছু ক্ষতি করতে পারবে না একবার অনেকগুলো ধরছিল করোনা আছে আপনাদের পত্রপত্রিকা পড়েন তো তাই ভবিষ্যৎ বলে দেয়ার এই মারাত্মক দাবি যে করে আসলে ইমানদার হওয়ার অধিকার তার থাকে এই ক্ষেত্রে সব ফকির একমত সব একমত যারা ভবিষ্যৎ বলার মতো দৃষ্টতা দেখায় আসলে ইসলামকে অস্বীকার করে বোখারি মুসলিমের অনেকগুলো বিশুদ্ধ হাদিস রয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি গণকের কাছে যায় গণক যা কয়ে তা বিশ্বাস করে সে আমার উপর যা নাজিল হয়েছে আল কোরআন তাকে অস্বীকার করলো বলেন না তাই বন্ধুগান ভবিষ্যতের জ্ঞান কার কাছে রব্বুল আলমিন ছাড়া কেউ অগ্রিম কিছুই জানে না জানার দাবিও করতে যেখানে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম রব্বুল আলমিন তাকেও ভবিষ্যতের জ্ঞান দেন নাই গায়েবের জ্ঞান রব্বুল আলমিন তার হাবিবকে দেন নাই রব্বুল আলমিন তার হাবিবকে গায়েবের জ্ঞান যদি দিতেন রব্বুল আলমিন নিজেই কোরআন আল করিমে বলে দিয়েছেন তাহলে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম তিনি বেছে বেছে ভালোটাই নিতেন মন্দ তাকে স্পর্শ করত না তাই বন্ধু ভবিষ্যতের জ্ঞান কার কাছে এটা হলো চতুর্থ পাঁচ নাম্বার ওয়ামা তাদের নফসুন বেআইয়ে আরদিন তামুত কোথায় কার মৃত্যু এটা কে জানে কে জানে ছাড়া কেউ জানে না কোথায় কার মৃত্যু হবে তাই পাঁচটি জ্ঞান কার কাছে হ্যাঁ কেমতের জ্ঞান এমনকি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকেও হয় নাই দেখুন একটি হাদিস দলিল দিচ্ছি আমরা যারা হাদিস পড়িয়েছি পড়াই হাদিসে জিবরিল নামে খ্যাত হাদিস উমর মিনিল খাত্তাব রাদি আল্লাহ বর্ণনা করছেন মুসলিম জাহানের দ্বিতীয় খালিফা তিনি বলছেন আমরা একবার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের সাথে ছিলাম হঠাৎ করে একজন নতুন আগন্তুক আসলেন মেষ কালো চুল ধবধবে সাদা পোশাক পরা আমরা কেউ তাকে চিনি না আবার দূর থেকে এসেছে এমন দীর্ঘ সফরের ক্লান্তির কোনো ছাপ চেহারায় বা পোশাকের মধ্যেও নাই আগন্তক আসলেন বসলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সামনে মুখোমুখি হয়ে তার হাঁটু বিশ্বনবীর হাঁটুর সাথে লাগালেন বলেন সুবাহ আল্লাহ তারপর তার হাত বিশ্বনবীর উরুর উপরে রাখলেন মুখোমুখি হয়ে বসলেন মুখোমুখি হয়ে বসে আগন্তক প্রশ্ন করলেন আগন্তক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ও মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম আমাকে বলুন ইসলাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম উত্তর দিলেন আগন্তক বললেন আপনি সত্য বলেছেন বলেন সুবাহ আল্লাহ দ্বিতীয়বার আগন্তক প্রশ্ন করলেন ও মোহাম্মদ সাল্লাম আমাকে বলুন ইমান কি দ্বিতীয় প্রশ্ন ইমান সম্পর্কে বিশ্বনবী উত্তর দিলেন আগন্তক বললেন আপনি সত্য বলেছেন এবার তৃতীয় প্রশ্ন করলেন আগন্তুক আখবির নিয়াদিল এহসান ও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমাকে বলুন এহসান কি বিশ্বনবী উত্তর দিলেন আগন্তক বললেন আপনি সত্য বলেছেন বলেন সুবাহান আল্লাহ চতুর্থ প্রশ্ন করলেন আগন্তক বললেন ও মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আমাকে বলুন কখন কেয়ামত হবে এবার উত্তরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বললেন আসাইলু প্রশ্নকারী প্রশ্নকৃত ব্যক্তির চেয়ে বেশি জানে তার মানে সাহাবায়ে কেরাম বুঝতে পারেননি আগন্তককে বিশ্বনবী চিনেছেন তিনি জিবরিল বলেন না আলাইহিস সালাম জিবরিল যখন প্রশ্ন করলেন কেমত কখন হবে বিশ্বনবী বললেন প্রশ্নকারী প্রশ্নকৃতর চেয়ে বেশি জানে তখন পঞ্চমবার প্রশ্ন করলেন জিবরিল আলী ইসালাম ও মোহাম্মদ সাল্লাম তাহলে কেয়ামত কখন হবে যেহেতু বলবেন না আপনি জানেন না তাই কেয়ামতের আলামত বলেন কে প্রশ্ন করলেন বলেন না কে জিবরিল আলী ইসালাম এবার জিবরিল আলী ইসালামের কেয়ামতের আলামত কি এর উত্তরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বললেন কেমতের আলামত হলো বান্দি তার জন্ম দেবে এটা হলো কেয়ামতের আলামত আগন্তক চলে গেলেন আগন্তক বললেন সত্য বলেছেন এরপর তিনি চলে গেলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তার সাহবাইকেরাম রদিয়াল্লাহগণকে বললেন আগন্তুক তোমরা চিনো নাই আগন্তুক হলেন জিবরিল এসেছিলেন আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম জিবরিল এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য বলেন সুবহানাল্লাহ এই যে হাদিস এই হাদিসে দুইটি জিনিস আমরা পাই একটা হলো কেয়ামত কখন হবে জ্ঞানটা কার কাছে জেনে বলেন কার কাছে আর হা এটা কেউ জানে না দ্বিতীয় বিষয় কেয়ামতের আলামত আছে না নাই আমার ওয়াজের বিষয় আছে না নাই আছে তো আছে তো ওয়াজের বিষয় এবার আসেন এই যে কবিরা গুণা আজ আমাদের সমাজে অনেক কবিরা গুণা আছে না নাই হা হ্যাঁ, আবার অনেক লোকজন আছে গুণা গুণা বুঝে পাপটা যে পাপ এটা বুঝে না বুঝে না পাপিও বুঝে না বুঝে না তাই ডাকাতকে আপনি যদি জিজ্ঞাসা করেন ডাকাতিটা ভালো না মন্দ কি কইব কয় না কয় না শুনেন আপনারা আওয়াজ কম দিলেও আমাদের কাছে দলিল আছে শুনেন আমার কাছে হুজুর বলতেছে এক এক মানে কমার্শিয়াল হুজুর বলতেছে আরে ভাই আপনারা কি হুজুর হইলেন আপনাদের কাছে কয়জন লোক আসে আমাকে কাছে তো আসে চুরও আসে পকেট মারও আসে বললাম কেন আসে কয় পকেট মারে আরে খুব ইন্টারেস্টিং তো ডক্টর বুঝলে ভাই কমার্শিয়াল হুজুর বলতেছে আমার কাছে কয় পকেট মারো আমার কাছে আসে আয়সা সিন্নি দেয় দিয়া কয় হুজুর কাজে যাইতেছি দোয়া করে যাতে কিল না খাই তা আমি বললাম বেটা কম্বক পকেট মার যাতে কিল না খায় এই জন্য টাকার বিনিময়ে দোয়া করোস আমার তো মন চায় তোরেই আমি কিলাই বন্ধুগণ তাই পাপ অন্যায় অপরাধ প্রত্যেকটি মানব সন্তান বুঝে না বুঝে না বুঝে না বুঝে না অন্যায় অপরাধ পাপ প্রত্যেকটা মানব সন্তান বুঝে যদি আকলে সেলিম তার থেকে থাকে যদি সে পাগল না হয়ে থাকে কারণ রব্বুল আলমিন রুহের জগতে সৃষ্টির সূচনায় এবং মায়ের গর্বে স্বাভাবিকভাবে যারা জন্ম নিয়েছে প্রত্যেককে দিয়েছেন আকল কি দিয়েছেন কি দিয়েছেন আকল বুঝেন না বুঝেন না আকল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যার আকল আছে বুঝতে পারে ভালো আর মন্দ ন্যায় আর অন্যায় সৎ আর অসৎ পাপ আর নেকি বুঝতে পারে না পারে না পারে না পারে না তাই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির দরকার নাই সুচ্চ শিক্ষিত হওয়ার দরকার নাই পাপ পাপ হিসেবে সবাই বুঝে পাপ থেকে বেঁচে থাকাটাই হলো সার্থকতা কিন্তু দুর্ভাগ্য আমাদের সমাজে আছে অনেক লোকজন পাপ বুঝে করে আবার তৌবাও করে আসে না নাই আসে না নাই কন্টিনিউ প্রসেস পাপ জানে করতেছে আবার তৌবাও তৌবাও চলছে পাপও চলছে আসে না নাই এমন আসে না নাই আগে এদের ব্যাপারে সাবধান হওয়া উচিত যারা পাপ করে এবং তৌবা করে তবে হা ঠিক মতো তৌবা যদি করে রব্বুল আলমিন পাপটাকে নেকিতে পাল্টাইয়া দেন বলেন না সুবাহান আল্লাহ রব্বুল আলমিন তাই কোরআন আল কেরিমে যারা পাপি তাদেরকে ডেকে ডেকে তৌবা করতে আহ্বান করেছেন ডেকে ডেকে তিনি বলেছেন وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم তুফলিহুন রব্বুল আলামিন হচ্ছেন আমার ইমানদার বান্দারা সবাই মিলে একসাথে তৌবা করো তাইলেই সফল কাম হতে পারবে তবে তৌবা মানে পাপ দ্বিতীয়বার পুনরাবৃত্তি না করা রব্বুল আলামিন নিজেই কোরআন আল করিমে বলেছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما رب العالمين বলছেন আল্লাহ তাআলার দায়িত্ব হলো ওই ব্যক্তির তৌবাটা কবুল করে নেয়া ইন্নামাত তৌবাতু আলাল্লাহ আল্লাহ তাআলার দায়িত্ব ওই ব্যক্তির তৌবা কবুল করা আল্লাহিন যারা জাহালতের সাথে অজ্ঞতার সাথে না জেনে না বুঝে পাপ করে বসেছে এমন হতে পারে না পারে না এমন আছে না নাই না বুঝে না জেনে অনিচ্ছায় পাপ করে বসেছে তারপর দেরি না করে অনতি বিলম্বে তৌবা করেছে কি না করে দেরি করিবিন করিব মানে নিকটে পাপ করেছে নিকটেই তৌবা করেছে দেরি করে নাই রব্বুল আলমিন বলেছেন তার দায়িত্ব ওই সকল মানুষদের তৌবা কবুল করে নেয়া কেবল তৌবা কবুল করে রব্বুল আলমিন খান্ত না সৌরাত তাহরিমে তিনি বলেছেন ইয়া أيها الذين آمنوا توبوا إلى الله توبة نسوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحت تحتها الأنهار يوم لا يخذي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير رب العالمين বলছেন ও ইমানদারেরা তোমরা যারা ঈমান এনেছো তুবু ইলাল্লাহ আল্লাহ তাআলার কাছে তওবা করো তওবাতান নাসুহা তৌবায়ে নাসুহা করো যে তৌবা বারবার তোমাকে পাপ থেকে বিরত রাখবে বলে না সুবাহ আল্লাহ যে তওবা বারবার ব্যক্তিকে পাপ আর অন্যায় থেকে বিরত রাখে এর নাম তৌবায় না সোহা ওই তৌবায় না সোহা মৌলবীর পাগড়ি ধরলে হবে না তাহলে নাকি অনেক অসভ্য আছে কয় আমার পাগড়ি ধর ঠ্যাং ভাঙ্গা দেওয়া উচিত অসভ্যদের কি মুস্তে ভাই ঠিক আছে তো আছে আছে ঠিক আছে ভাঙবে কে এটা তাকে কেমন বলছে আরে আমরা তো কইতে পারি না ভাঙলেও কইতে পারি না ভাঙবে না মানুষ আরে ভালো আছে মনের জ্বালায় কইতেছি ঠিক না বেটি নজরুল আক্ষেপ করে বলেছে নজরুলের কবিতা আছে বন্ধু গো আর সহিতে পারি না বড় বিষ জ্বালা এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে বুঝতে পেরেছেন এমন দুষ্ট যারা এদেরকে রাষ্ট্রের দায়িত্ব আমরা দাবি করছি আপনারা আমার সাথে একমত আছে কে কে একমত আছেন হাত তুলেন দেখি লাল তো এখনো আইল না বন্ধুগণ যে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন ও আমার বান্দা তৌবায় নাসুহা করো তাহলে কি হবে আসাবুকুম আইয়ুকাফিরানকুম সাইয়্যাতিকুম তাহলে রব্বুল আলামিন তোমাদের পাপকে তাকফির করে দেবেন তাকফির মানে কি মুসলে ভাই হুম তাকফির মানে কি তাকফির আসা রাব্বুকুম আই ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম যদি তবেনা সুহা করতে পারো যত পাপি করে থাকো না কেন ঢেকে দিবেন কে বলেন না কে তবে না সহ করতে রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলেন দিকে আলহামদুলিল্লাহ হাত নামা বন্ধুগণ রাবুল আরমিন বলছেন তাওবায় নাসুহা করলে প্রথম পুরস্কার হল আসারব্বুকুম আইয়ুকাফ يكفر عنكم সাইয়াতিকুম রব্বুল আলামিন তোমাদের সব পাপকে ঠেকে দেবেন বলে না সুবহানাল্লাহ পাপ ঠেকে দেয়া মানে পাপ নাই তারপর কি রব্বুল আলামিন বলছেন ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এই যে দেখুন জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব কার কার এমনকি আল্লাহর কসম রব্বুল আলমিন বিশ্ব নবীকেও কাউকে জান্নাতে প্রবেশ করানোর অধিকার দেন নাই দিয়েছে বলেন দিয়েছে তাইলে বাংলাদেশে কিছু দুষ্ট আর অসভ্য মানুষের কাছে বেহেস্তের টিকিট বিক্রি করে আসে না নাই আছে না নাই আল্লাহর কসম আল্লাহর কোরআন আমার হাতে জেনে রাখবেন এরা মিথ্যক এরা মিথ্যক এরা মিথ্যক জুড়ে বলে নাকি এরা ইসলামের ধারে কাছে এদের থেকে সাবধান একশো হাত দূরে থাকবেন রাজি আছেন ওই মেয়ে রাজি আছেন তাহলে হাত তুলেন কে কে দূরে থাকবেন আলহামদুল্লাহ হাত রাবুল আলমিন বলছেন আল্লাহ তালার দায়িত্ব তিনি নিজ দায়িত্বে তাওবায়নসুহাকারীকে তার নিজ দায়িত্বে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত বলেন সুবহানাল্লাহ শুধু তাই না এই বলে রব্বুল আলমিন থামেন নাই তাওবা নাসুহা করলে আরো কি পুরস্কার রব্বুল আলমিন বলছেন ইয়াউমা লা ইউখযিল্লাহু النبي والذين آمنوا معه রব্বুল আলামিন কেয়ামতের কঠিন দিনে নবী এবং তার সঙ্গী সাথীকে অপদস্থ অথবা লজ্জিত করবেন না তার মানে ইয়ায়ের দ্বারা বিশুদ্ধ দলিল দ্বারা প্রমাণিত যারা তো বায়না সোহা করে তারা নবীর সঙ্গী হবে বলেন সুবাহান আল্লাহ রব্বুল আলমী বলছেন লা ইউখযিল্লাহু নাবিয্যা ওয়াল্লাযীনা আমানু মা অপদস্থ করবেন না পুরস্কৃত করবেন নবী এবং তার সঙ্গী সাথীদের তবে হ্যাঁ কেয়ামতের কঠিন দিনে ঘনঘট অন্ধকারের মধ্যে রব্বুল আলমিন নিজেই বলেছেন ইয়াসা কেয়ামতের কঠিন ঘনঘট অন্ধকারের সময়ে তাদের সামনে দানে আর বামে লাইট বা নূর চলতে থাকবে এই যে গ্রামে এটা তো গ্রাম নাই হ্যাঁ, শহর ও ও আচ্ছা আচ্ছা দেখুন গ্রামের মানুষজন লাইট হাতে নিয়ে চলে না চলে না অন্ধকার রাতে কি নিয়ে চলে লাইট হাতে লাইট থাকলে ভয় আছে ভয় নাই রাবুল আলমী বলছেন তাওবায় নাসুয়া করব তাইলে কেয়ামতের কঠিন দিনে ঘনকুট অন্ধকারে তোমার ডানে আর বামে তোমার সামনে দিয়ে ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম নূর প্রজ্বলিত হতে থাকবে তাই অন্ধকার তাদেরকে ক্ষতি করতে পথ হারানোর কোনো ভয় তবে আর ওই সময়ে এত পুরস্কার পেয়েও যে তৌবায় নাসুহা করে সে বলবে রব্বুল আলামিনকে ইয়াকুলুনা রব্বানা أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير পড়েন না আমার সাথে يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير বলবে ও আমার রব আতমিম লানা নূরানা আমাদের এই আলোকবর্তিকাকে কমপ্লিট করে দাও পূর্ণ করে দাও আমরাও যদি বলতে পারি বলেন না আমিন জোরে বলেন না আমিন আরো জোরে বলেন না আমিন يقولون ربنا أتمم لنا نورنا বলবে ও আমাদের রব আমাদের নূরকে কমপ্লিট করে দাও শুধু তাই না ওয়াগফির লানা আমাদেরকে ক্ষমা করে দাও আমরা যদি বলতে পারি বলেন না আমি কারণ নূর পূর্ণ করার ক্ষমতা এবং ক্ষমা করার ক্ষমতা কার কাছে কার কাছে ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই ক্ষমতা যিনি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সব কিছুর উপরে ক্ষমতাবান কে আল্লাহ তাই বন্ধু তবায় নাসুয়া করতে রাজি আছে কে কে রাজি আছেন আবার হাত তুলেন দেখি সুবিধা আছে শুরু করে এখানে তো সেই সুযোগ তবে হ্যাঁ যারা পাপ করে কবিরা গুনা করছে কন্টিনিউ একের পর এক আবার তওবাও করে রব্বুল আলামিন তাদের ব্যাপারে সাবধান করে দিয়ে বলেছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما কে বলছেন রব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলার দায়িত্ব নয় ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত আল্লাহ তাআলার দায়িত্ব নয় তাদের তৌবা কবুল করা যারা পাপ করতেই থাকে কন্টিনিউ পাপ যারা করতেই থাকে এই যে এটা সহজ বোঝাতে গেলে আমি বলি আপনারা সবাই তো শিক্ষিত আলহামদুলিল্লাহ ঠিক না ডাক্তার সাহেব আপনারা টেন্স পড়েছেন কে কে হাত তুলেন দেখি টেন্স আরে মোল্লা মুন্সিরাও তো পড়েছেন মেয়ে হাত তুলেন না টেন্স কাল পড়েছেন টেন্স টেন্স কয় প্রকার আর একটু ইংরেজিও পড়াই আমরা ইংরেজিও জানি কম আর বেশি নাকি শোনেন টেন্স কয় প্রকার তিন প্রকার টেন্সের একটা হলো ফার্স্ট একটা হলো প্রেজেন্ট আর একটা হলো ফিউচার প্রত্যেকটা আবার কয় প্রকার মাশাআল্লাহ ছাত্র খুব ভালো নাম্বার পুরা দিতে হবে এখন তো কোরআন বাদ খালি ওগুলোই পড়ে আল্লাহ তালা হেদায়ত নসিব করুন বলেন আমিন কঠিন করে বলবেন না এই বিষয়গুলো বলতে খেয়াল করাই দিলাম এর প্রত্যেকটা প্রকার এর একটা কন্টিনিউয়াস যেমন প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট হলো একটু বলেন না আমাকে সাহায্য করেন প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটা আছে না নাই তার মানে হলো চলমান বর্তমান চলমান আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটি বলেছেন যাদের তওবা তিনি কবুল করবেন না তারা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের লোক অর্থাৎ ওয়ালাইসাতিত তাওবাতুল লিল্লাযিনা আল্লাহ তালার দায়িত্ব নয় তাদের তবা কবুল করা যারা ধারাবাহিক ভাবে একের পর এক পাপ করে যাচ্ছে পাপ করে তৌবা করে পাপ করে তৌবা করে একই পাপ বারবার করে কোরআন আল করিমে অন্য আয়াতে আল্লাহ তালা ক্রিয়ার করে বলেছেন যারা ইমান আনে কুফুরি করে ইমান আনে কুফুরি করে সুম্মাজদাদু কুফরান করে করে করে তারপর কুফরির উপরে প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহ তাআলার দায়িত্ব নয় তাকে হেদায়েত দেয়া বলেন নাউযু বিল্লাহ রব্বুল আলামিন ক্লিয়ার করে বললেন ওই ব্যক্তির তওবা তিনি কবুল করবেন না যে কন্টিনিউ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলমান বর্তমান বাস্তবতায় পাপ করতেই থাকে অথচ দুর্ভাগ্য আজকে আমাদের সমাজে এমন অনেক কবিরা গুণা ধারাবাহিক হচ্ছে না হচ্ছে না চলমান আছে না নাই আছে না নাই সুতরাং আমরা কোথায় কোথায় নিজেকে আবিষ্কার করুন রব্বুল আলমিন শুধু এক দুর্বলেই থামেন নাই তিনি বলেছেন হাত্তা ইযা حضر أحدهم الموت قال إني تبت الآن আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির তওবা কবুল করেন না যে মৃত্যুর মুহূর্তে তওবা করে তার তৌবাটাও রব্বুল আলামিন কবুল করেন আমাদের দেশে আছে শয়তানের হাড্ডি ঘুষ আর সুদ খায় মানুষের জমি জমা টাকা পয়সা দখল করে মরার সময় আইলে ওই কমার্শিয়াল হুজুর দাওয়াত দিয়া নিয়া কয় হুজুর একটু তওবা পড়ায়া দেন অসভ্য ওই মোল্লাটার ঠ্যাঙ্গাঙ্গে ভাগা উচিত আমি ভাঙবো আপনারা না আপনারা ভাঙেন না ডক্টর মুস্তে ভাই কইছে লোকজন এমনি শুরু করবো তাহলে ডাক্তার নিয়ে অবস্থা কাহিল হবে নাকি এগুলো দুঃখে বলি এগুলো সরকারের দায়িত্ব বন্ধুগান মৃত্যুর মুহূর্ত আসলে রব্বুল কবুল করেন না কোরআন আল কেরিমে দলিল রয়েছে সুরা ইউনুস ঘরে যায় মিলায় দেখবেন ফেরাউন ফেরাউন মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে ধাওয়া করেছে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন ইদরিব বিহাসাকাল বাহারা ও মূসা তোমার হাতের লাঠিটা দিয়া সমুদ্রের মধ্যে আঘাত করো সুবহানাল্লাহ যদি ইচ্ছে করে না মিয়া শুনেন আমি এবার এই লাঠিটা দেখে এসেছি এই জন্য এই প্রসঙ্গ বলছি আমি হজ থেকে ফিরে আঠাইশে অক্টোবর লন্ডনে গিয়েছিলাম ওখানে ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরামের প্রোগ্রাম ছিল ও প্রোগ্রাম শেষ করে তার্কিতে আমার একটা কনফারেন্স ছিল তার্কির কনফারেন্স লোকজন করার পরে তাদেরকে বললাম তাকৃতে অনেকবারই গেছি কিন্তু তুপকাপি জাদুঘরটা দেখা হয় নাই যেখানে ঐতিহাসিক সব কিছুই রয়েছে তুপকাপি জাদুঘর নাম শুনছেন হ্যাঁ। নাম শুনেন নাই তার্কি সালতানাতের সর্বশেষ রাজপ্রাসাদ ফসফরাস প্রণালীর সাথে এশিয়ার ওই প্রান্তে ইউরোপের মধ্যে পড়েছে পরপরাস প্রণালীর এক পাশ এশিয়া আরেক পাশ হলো ইউরোপ ইউরেশিয়া ইউরেশিয়া বলে ডক্টর মুসলিম ভাই ইতিহাসের লোক তিনি আরো বলবেন তা আমাকে লোকজন নিয়ে গেল তুপকাপি জাদুঘরের রাজকীয় সেই ক্যানেলে যেখানের মধ্যে এই বিষয়গুলো রয়েছে রয়েছে মুসা আলি ইসালামের লাঠি একেবারে সুন্দর করে রাখা অনেক বড় না অনেক মোটাও না এই ছোট এর দূর বড় তিনভাবে বাঁকা দেয়া মুসা আলি ইসলাম নিজে একটু খাটো ছিলেন মুসতে ভাই বলছে মুসা আলি ইসলামের লাঠি আল্লাহ রাবুল আলমিন মৌসাকে বললেন ও মৌসা উত্তপ্ত সমুদ্রে তোমার হাতের লাঠিটা দিয়ে আঘাত করো প্রচন্ড ঢেউ কেলে সমুদ্রে আঘাত করলেন মুসা আলাইসালাম হাতের সামান্য লাঠি দিয়ে এটা ছিল মুজেজা এটা কি ছিল বলে না কি ছিল রব্বুল আলমিন ওই হাতের লাঠির আঘাতে একটা দুইটা নয় বারোটা রাস্তা করে দিলেন সমুদ্রের অনেক হুজুররা জানে না তো অল্প বিদ্যা ভয়ঙ্করী কয় নীলনদ জানে না জানে না এটা আমি দেখেছি এটা হলো লোহিত সাগরের সুয়েজ উপসাগর লোহিত সাগরের সুয়েজ উপসাগর জানে শব্দটাই বাহ শব্দটাই কি সমুদ্র নদী মানে নাহার আর বাহরুন মানে রব্বুল আলমিন মুসাকে বললেন এদের হাতের লাঠিটা দিয়া সমুদ্রে তুমি আঘাত করো মুসা আঘাত করলেন বারোটা রাস্তা হয়ে গেল বারো লক্ষ উম্মাদ সবাই সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা দিয়ে ওই পারে চলে গেল ফেরাও নায়া দেখে হুম বাবাজানের ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা আরো অনেক কথা আছে নেমে পড়লো কি কোথায় নামলো সমুদ্রে নামলো ফেরাউন পিছনে পিছনে নামলো সৈন্য সামন্ত নামলো ফেরাউন মোটামুটি যখন একটু আগাইছে গভীর সমুদ্রে আর মুসা আলী ইসলাম তার উম্মত সহ কে এবার অর্ডার হয়ে গেছে কোথেকে ওই আল্লাহ তালা আছেন না নাই আসেন তাহলে আরো আসতে কোন আছেন আরো আসতে কর বাঙালি মাছ খায় তো খালি আসতে কইতে কোন সরি কইবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কর্তৃত্বের কথা বলতে গিয়ে সূরা ইয়াসিনের সর্বশেষ আয়াতে বলেছেন আমার সাথে পড়েন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন أن له كن فيكون পড়েন না কি আপনারা রাতে দুপুরে খাই আসেন নাই তাহলে সোরা ইয়াসিনের সর্বশেষ পারেন না কে কে পারেন হাত তুলেন দেখি কি অবস্থা ওয়াজ তো অন্যটা হওয়া উচিত সোরা ইয়াসিনের সর্বশেষ আয়াতটাই পারেন কিসের মিয়া 19 বছর মাস বেশি জানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সোরা ইয়াসিন মুখস্থ করতে রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলেন দেখি মিয়া আল্লাহ আকবার আল্লাহর কসম করে বলি কোরআন চর্চা কমে গিয়েছে বলেই বরকত কমে গিয়েছে আমরা হাদিস দুই নাম্বার আগে কোরআন যে মৌলবী কোরআন শুদ্ধ পড়তে পারে না তার হজ করার অধিকার নাই ঠেল ভাঙিয়ে দেওয়া উচিত আছে না নাই আর কাদের উদ্দেশ্যে ওয়াজ করবো মিয়া আসি নেই পারেন না কিসের ওয়াজ মিয়া আর আমার দাওয়াত দিয়েন না আল্লাহর হস্তে মাপ চাই মুখস্থ করতে রাজি আছে করবেন ইনশাআল্লাহ তাই আমার সাথে পড়ার চেষ্টা করেন সবাই গলা ছেড়ে দিয়ে পড়ার চেষ্টা করেন ইন্নামা আমরু إذا أراد شيئا أن يقول له كن فيكون رب العالمين বলছেন তার ক্ষমতা হলো ইন্নামা আমরুহু আল্লাহর ব্যাপারটাই এমন ইদা আরাদা যখন চান কোনো কিছু করতে বলেন আইয়াকুলা লাহু কুন বলেন হও ফায়াকুন এমনি হয়ে যায় আল্লাহ আদেশ করলেন সমুদ্রের পানি বরফ হয়ে পর্বতের মতো দাঁড়িয়েছিল দুই পাশে আদেশ আদেশ করলেন কে রব্বুল আদেশ করলেন আর সাথে সাথেই বরফের পাহাড় সম বরফ গলে গলে পানি হয়ে হয়ে একটার উপরে আরেকটা আশ্রে পড়তে লাগলো ফেরাউন তার সৈন্য সামন্ত সব ডুবে শেষ হেও ঢেউয়ের তালে নিচে যায় আর ফেরাউন ঠিক ওই মুহূর্তে আল্লাহ তালা বলছেন فلما أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل ফেরাউন যখন বুঝল বেঁচে থাকার ক্ষমতা হারিয়ে ফেলেছে বাঁচার আর কোনো চান্স নাই তাকে ডুবা নিশ্চিত হয়ে গেল ডুবে যাচ্ছে বাঁচার ক্ষমতা আর তার নাই ওই মুহূর্তে ফেরাউন বলল آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل বললো আমি মার আনলাম আল্লাহ তাআলার প্রতি যিনি যারা কোনো ইলাহ নাই তবে ওই আল্লাহর প্রতি যার প্রতি বনি ইসরায়েল ইমান আনছে শয়তান তো তাই পেছ লাগাইছে শয়তানের কামই তো পেস লাগায় রব্বুল আলামিন বললেন الآن وقد عصيت قبل وكنت من المفسدين এখন এখন ইমান আনছো অথচ আগে তুমি সন্ত্রাস করেছ রব্বুল আলামিন ফেরাউনের ইমান কি করেন নাই বলেন কবুল করেছেন করেছেন রব্বাল আলমিন তাকে সুটকি করে রেখেছেন কতবার যে দেখেছি মিশরে কতবার দেখেছি আমাদের শিক্ষকরা বলতেন ওরে জিগাইছো ও কেমন আছে ওরে জিগাই ও কেমন আছে রব্বাল আলমিন ফেরাউনকে বললেন আল্লিয়াউমা ننجيك ببدنك لتكون لمن خلفك آية আজকের এই মুহূর্তে সমুদ্রে পানিতে ডুবে মরবে লবণাক্ত পানি অথবা ব্যাকটেরিয়া অথবা সমুদ্রের কোনো প্রাণী তোকে খাবে না তোকে আমি সুটকি করে রাখলাম তারপরে কেমন কেমত পর্যন্ত যত ফেরাউন আসবে তারা যাতে তোরে দেখে দেখে শিক্ষা গ্রহণ করে কিন্তু আফসুস ফেরাউন কান্দে নতুন নতুন ফেরাউনরা তারে দেখে শিক্ষা নেয় আমরাও ওই দলে আসি না নাই হ্যাঁ তার যে ক্ষমতা তার যে কর্তৃত্ব এবং তিনি যে মৃত্যুর মুহূর্তে তৌবা কবুল করেন না এর প্রমাণ ফেরাউন তাই রব্বুল আলামিন বলছেন হাত্তা ইযা حضر أحدهم الموت قال إني تبت الآن ওই ব্যক্তির তওবা আল্লাহ তাআলা কবুল করেন না কবুল করা তার দায়িত্ব নয় যে মৃত্যুর মুহূর্তে এসে বলে আমি এই মুহূর্তে তৌবা করলাম আল্লাহ তাআলা তার তৌবা কবুল করেন না শুধু তাই না তারপর বলছেন আর যারা কুফুরির উপরে মৃত্যুবরণ করে তাদের তৌবা তাদের পক্ষে তৌবা তাদের তৌবা আল্লাহ তালা কবুল করে তাই নিশ্চিতভাবে কুফুরির উপর যারা মরেছে এদের জন্য দোয়াও করা যাবে বলেন করা যাবে কিন্তু আমাদের সমাজে হচ্ছে না হচ্ছে না যারা করে এদেরকে ঠ্যাং ভাঙতে হবে আপনারা ভাঙবেন নামই ভাঙবেন ইনশাআল্লাহ ডক্টর মুসলে ভাই ভাঙবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো কিন্তু হা হ্যাঁ, দেখুন কবিরা গুনা থেকে তৌবার প্রসঙ্গে বললাম কিন্তু কবিরা গুনা আসলে আমের আমার মনটা শুকিয়ে গিয়েছে বিশ্বাস করেন যে আপনারা সোরা ইয়াসিন মুখস্থ পারেন না শেষ আয়াতটা পারেন না কোরআনই আপনারা পারেন না কোরআনই কয়জনে পড়তে পারেন আল কোরআন কয়জনে পড়তে পারেন হাত তুলতে যদি বলি তুলেন তো বন্ধু কয়জনে পড়তে পারেন তাহলে জেনে রাখা উচিত কবিরা গুনার মধ্যে অনেকগুলো কবিরা গুনার মধ্যে এটা একটা কবিরা গুনা যে কোরআন আল করিম আল্লাহর কালাম আল্লাহর কিতাব জানা সত্ত্বেও যেটা পড়া সহজ করে দিয়েছেন কে আমাদের দেশে একদল অসভ্য লোকজন আছে কয় কোরআন খুব কঠিন কয় না কয় না ওই মেয়ে কয় না কয় না এরা অসভ্য এরা কি আমার অভিধানে এর চেয়ে ভালোবাসা নাই আপনারা কি আমার সাথে একমত একমত কোরআনকে যারা কঠিন বলে তারা কি জুড়ে বলেন কি মধ্যে চারবার বলেছেন কয়বার কয়বার এর মধ্যে চারবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির ওয়ালাকাদ يسرنا القرآن للذكر فهل من মুদ্দাকির আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ গ্রহণের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি সুতরাং আছো কি কেউ উপদেশ গ্রহণকারী বলে না সুবাহ আল্লাহ আরো আসতে কোন সুবাহ আল্লাহ সভাপতির কথাই ঠিক আপনারা উল্টাটা ভালো বুঝেন হ্যাঁ বন্ধুগান রব্বুল আলমিন নিজে যেখানে একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার বলেছেন কোরআন আল করিম তিনি সহজ করে দিয়েছেন উপদেশ গ্রহণের জন্যে সুতরাং কেউ যদি বলে কঠিন তাইলে সে আল্লাহর বিরুদ্ধে বলল না বলল না বলল না বলল না শুধু তাই না ফুকায় কেরাম বলেছেন যারা রব্বুল আলমিনের উপরে মিথ্যা কথা বলে ওরা আসলে কাফের ওরা আসলে কি ওরা আসলে কি আল্লাহর উপরে মিথ্যা বলছে আল্লাহ তালা বলছেন সত্য আর আল্লাহ তালা বলছেন কোরআন আল করিম সহজ ওরা কয় কঠিন আর আপনারাও দেখি মনে হয় যদিও মাঝে মাঝে আওয়াজ দিচ্ছেন কিন্তু আপনারাও কঠিনের দলেই নাকি নাইলে তো শিখতেন হ্যাঁ কে কে এই দেখুন আজকে হলো ফেব্রুয়ারির চোদ্দ তারিখ আমি এক মাস সময় দিলাম আমি বলবো ডাক্তার সাহেব আপনাদের এলাকায় বয়স্ক কোরআন শিক্ষার ট্রেনিং আসেনি নাই আপনি শুরু করবেন দাঁড়ায় এখন দাঁড়ান আপনি দাঁড়ান আর আমি খালি দাওয়াত দিয়ে ওয়াজ করাইলে হইব না তো আপনারা যারা মুরব্বী বসে আছেন আপনারা ডাক্তার সাহেবকে সহযোগিতা করে এলাকায় বয়স্ক কোরআন শিক্ষার সহজ সিস্টেম চালু করতে রাজি আছে করবেন আপনারা আসবেন হাত তুলে দুই হাত তুলে বলেন আপনারা শিখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা দেখতে পাচ্ছেন ওয়াদা করছেন শিখবেন ইনশাআল্লাহ শিখবেন ইনশাআল্লাহ শিখবেন ইনশাআল্লাহ মা বোনরা যারা দেখতে পাচ্ছেন প্রজেক্টরের মাধ্যমে নারী প্রশিক্ষক আছেন আলহামদুলিল্লাহ যারা সহজে সহজ মেথডে ২০ দিন ২৫ দিনে ২০ পঁচিশটা ক্লাসে কোরআন শিক্ষার মেথড আছে না নাই আছে না মুসলে ভাই ডক্টর মুস্তেফার সাথে যোগাযোগ করলে তিনি অনেক এমন মোয়াল্লিম দেবেন আল্লাহর কসম আপনারা করবেন তো ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ রাজি আছেন বন্ধু আল কোরআন আল করিম শিখতে লজ্জা করবেন না শিক্ষার কোনো লজ্জা আছে নাকি শিক্ষার কোনো বয়স আছে যে কোনো বয়সে যে কোনো সময়ে শিখা যায় না যায় না শিখতে রাজি আছে বন্ধু আমার যদি আল কোরআন আল করিম না শিখেন আল কোরআন আল করিম যদি তেলাওয়াত বিশুদ্ধ ভাবে পড়তে না যায় আল কোরআন আল করিম বিশুদ্ধ তেলাবাদ যদি না করেন তাহলে ভয় আছে রব্বুল আলমিন নিজেই তুলে ধরেছেন কেয়ামতের কঠিন দিনে হাবিব মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম একদল মানুষের পক্ষে সুপারিশ না করে বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন বলেন না আউদুবিল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কারীমে তুলে ধরেছেন وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا কিয়ামতের কঠিন দিনে বিশ্বনবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া কঠিন আছে না নাই বিশ্বনবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়াটা বড় কঠিন হবে কিন্তু বিশ্বনবী যদি সুপারিশ না করে অভিযোগ দায়ের করেন তাইলে কোনো বেটা যাইতে পারবো রব্বুল আলমিন বলেছেন বিশ্বনবী অভিযোগ দায়ের করবেন অভিযোগটা কি তিনি বলবেন وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا ও আমার রব এই যে আমার সম্প্রদায় ইন্না কৌমি আমার সম্প্রদায় বিশ্বনবী তার দিকে নেসবোধ করে বলছেন তার মানে বিশ্বনবীর সম্প্রদায় মানে যারা বিশ্বনবীর উম্মত হওয়ার দাবি করে বুঝাইতে পেরেছি বিশ্বনবী বলেন ও আমার রব এই যে আমার সম্প্রদায় যারা আমার উম্মত হওয়ার দাবি করে কিন্তু দুর্ভাগ্য তারা তোমার কোরআনকে হিজরতকৃত বিষয় বলে গ্রহণ করেছে হিজরত মানে গ্রহণ করার পর ছেড়ে দেয়া গ্রহণ করার পরে ছেড়ে তার মানে বিশ্বাস করি কোরআন আল্লাহর কালাম কিন্তু পড়ি না বিশ্বাস করি কোরআন আল্লাহর কালাম কিন্তু পড়তে জানি না পড়তে শিখি না এটার নাম হিজরত সত্যনামিতা ডক্টর মুস্তাফা আরো বলবেন আমি বলবো এটাই তো বাস্তবতা শুধু তাই না ঘরে কোরআন শরীফ রেখে দিছে সুন্দর করে বেলবেটের কাপড় দিয়া মুরায়া কয় জিন বুত্ত আর আইব না পড়ার খবর মাকড় সার জাল দিয়ে ভরা এটার নাম হিজরত এটার নাম কি এটার নাম কি সুতরাং আপনারা কি জবাব বিশ্বনবের অভিযোগের বিরুদ্ধে কোরআনই শিখলেন না সুতরাং এই অভিযোগ থেকে বাঁচতে রাজি আছেন কে কে রাজি আছেন আবার হাত তুলে আল্লাহ তালা কবুল করুন বলেন আমিন আরো যদি বলেন আমিন সবশেষে একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি আমার সিগনাল চলে এসেছে আলোচনা সংক্ষেপ শেষ করে দেব আলহামদুল্লাহ ধন্যবাদ এই সিগনাল দেওয়ার জন্য বন্ধুগান যারা বয়স্ক নারী আর পুরুষ যুবক আর তরুণ কোরআন আল করিম শিখতে গিয়ে প্রথমেই হয়তো ভালো করে পড়তে পারবেন না প্রথমেই হয়তো আলেমদের মতো হাফেজদের মতো পড়তে পারবেন না আটকে যাবেন যাবে না যাবে না আটকে আটকে যাবে না যাবে না আটকে যাবেন তখন কি ছেড়ে দেবেন আর পারি না বাদ বাদ না যত আটকে যান না কেন ছেড়ে দেবেন না কারণ কোরআন শিখতে গিয়ে আটকে আটকেও যদি আপনি যান আপনার জন্যও পুরস্কার আছে না নাই আছে না নাই বুখারি বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের জানিয়েছেন বিশ্বনবী বলেছেন আল মাহির বিল কোরআন মা সাফারাতিল কেরাম আল বারারা কোরআনে পণ্ডিত হলে অনেক বড় পুরস্কার কিন্তু ওয়াল্লাযী ইয়াকরাউহু কিন্তু যে ব্যক্তি কোরআন পড়তে গিয়ে তা তা করছে আটকে আটকে যাচ্ছে অর্থাৎ পড়তে গিয়ে পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এমন আছে না নাই এমন করে থেমে থেমে আটকে আটকেও যদি পরে আয়সরাদি আল্লাহ আমাদের মা তিনি আমাদের হাবিবের পক্ষ থেকে জানিয়েছেন ওই ব্যক্তির জন্য পুরস্কার একটা নয় কয়টা কয়টা পুরস্কার জুড়ে বলেন না কয়টা সুতরাং এই দুইটা পুরস্কারের আশায় কোরআন আল করিম পড়তে শিখতে কে কে রাজি আছেন রাজি আছেন তো ইনশাল্লাহ শিখবেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তাইলে ওয়াজ আজকে এই পর্যন্তই থাকলো আগামীবার যে ইন্টারভিউতে যদি আপনারা পাশ করেন যে কোরআন শিখেছেন তাইলে ওয়াজ দেখা যাবে নাইলে না যারা কোরআন জানে না শিখতে পারে না তাদের সামনে ওয়াজ করার দরকার মনে করি না আমারই বেদনা দুঃখ আপনারা গুচাইতে রাজি আছেন রাজি আছেন তাইলে একটু আওয়াজ করে বলেন আল্লাহ আমিন আরো বলেন আরো জুড়ে বলেন আল্লাহ আমিন হাদা মা আদি والعلم عند الله عليه توكلت إليه نيب والسلام عليكم ورحمة الله وبركاته